তোর আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় দূর আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় ও গো মায় তুমি প্রেমময় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় দুরাকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় ও গোদায়াময় তুমি প্রেমময় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় পাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমণেরা তোমারই গান গায় ও গো দয়াময় তুমি প্রেমময় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় রাত হলে দেখিতে পাই চাঁদের আলো মিটি মিটি জলে আরু তারাগুলো রাত হলে দেখিতে পাই চাঁদের আলো মিটি মিটি জলে আরু তারাগুলো রাত যখন কেটে যায় চাঁদ তারা ডুবে যায় রাত যখন কেটে যায় চাঁদ তারা ডুবে যায় এসব কিছু হয় প্রভু আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় দূর আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় ও গো মাই তুমি মাই তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় পাহাড় সাগর আর ঝর্ণা নদী তোমার রহমে বয় নিরবধি পাহাড় সাগর আর ঝর্ণা নদী তোমার রহমে বয় নিরবধি সাগরের ঢেউতে পাই সদা শুনিতে সাগরের ঢেউতে পাই সদা শুনিতে কল কল সুর আকাশে ডানা মেলে পাখি উড়ে যাও ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় দূর আকাশে ডানা মেলে পাখি উড়ে যাও ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় ও গো মায় তুমি মায় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় দূর আকাশে ডানা মেলে পাখি উড়ে যায় ফুল বাগানে ভ্রমরেরা তোমারই গান গায় ও গো মায় তুমি মায় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত দেখে ভরে হৃদয় তোমার কুদরত